ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণনা করেন যে বছর উমর রদিল্লাহ তাল্লাহ্ন শেষ হজ আদায় করেন সে বছর আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন মিনায় তার পরিবারের কাছে ফিরে আসেন এবং সেখানে আমার সাথে তার সাক্ষাৎ হয় আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আমিরুল মুমিনিন হাজ মৌসুমে বুদ্ধিমান ও বুদ্ধিহীন সব রকমের মানুষ জড়ো হয় তাই আমার বিবেচনায় আপনি ভাষণ দান করবেন না এবং মদিনায় গিয়ে ভাষণ দান করুন মদিনা হলো দারুল হিজরত অর্থাৎ হিজরতের স্থান রাসুল সাল্লাহ সাল্লাম এর সুন্নাতের পবিত্র ভূমি সেখানে আপনি অনেক জ্ঞানী গুণী বুদ্ধিদীপ্ত লোককে একত্র পাবেন উমর আদিল্লাহ তাল্লাহ্ন বললেন মদিনায় গিয়েই প্রথমেই অবশ্যই আমার ভাষণ দিব